আমরা খালিদের উপমা আমরা তারিকের উপমা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তারিখ বন্ধুরা শুভেচ্ছা বন্ধুরা মজলুম মুসলিম মিল্লাতের খুনে সবুজ পৃথিবী আজ লালে লাল হয়ে গিয়েছে নীলিমা ঘেরা আকাশ পরিণত হয়েছে লালিমাপূর্ণ রঙে নীল সাগর দৃশ্যমান হয় আজ লোহিত পারাবারে কিন্তু তবুও যেন তারা দুপুর রাতের গভীর নিদ্রায় মাতাল সমহয়ে নিরবতা অবলম্বনে ব্রত হয়ে আছে অবতীর্ণ হয়ে আছে নীরব দর্শকের ঘৃণ্য ভূমিকা এ কি তাদের জন্য আদৌ কল্যাণকর এ অবস্থায় নিমজ্জিত থেকে কি আদৌ তারা পরাধীনতার অক্টোপাস মুক্ত হতে পারবে আসলেই না বুঝা গেল তাদেরকে অবশ্যই শত সমুদ্র আর সহস্র নদী পাড়ি দিয়ে হলেও বিজয়ের স্বর্ণপ্রাসাদে পৌঁছতেই হবে কিন্তু কে তাদেরকে মহান কাজে অনুপ্রাণিত করার জন্য উপমা পেশ করবে হ্যাঁ এ মহান দায়িত্ব শিরোধার্য করে নিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী শরীফ মাহমুদ এরই লক্ষ্যে এখন শুরু হচ্ছে তার একক অডিও অ্যালবাম উপমা চলুন না শুনি নারী কে রূপমা